এবং জুমার খুদবা খুদবার আগে আরবি খুদবার আগে দেশি তরিকায় যে একটা বয়ান হয়ে থাকে এটা যাইজ কিনা দুটো প্রশ্ন খুদবা মানে কি আপনাকে জানতে হবে খুদবা মানে কি খাতা বা একতব খুদবাতান মানে সম্বোধন করা আমি যে আপনাদের সাথে কথা বলছি এটা হচ্ছে কি সম্বোধন করা ইংরেজিতে অ্যাড্রেস করা হ্যাঁ অ্যাড্রেস করছি এই হচ্ছে খুদবা তো আরবি ভাষায় যদি আপনাদের সামনে আমি এখন কিছু বলি তাহলে এটা কি সম্বোধন করা হবে আরবি বুঝেন না আপনারা আর আরবিতে আপনাদের সাথে আমি এ করছি আপনাদের সামনে আরবি স্পিচ রাখছি তাহলে এটা কি সম্বোধন হবে সম্বোধন হবে না কারণ যে ভাষা বুঝেন না ওই ভাষা বলছি ঠিক না তাহলে বাংলাতে যদি আমি বলি তাহলে আপনাদের সাথে কি হবে সম্বোধন হবে আপনাদের কানে পৌঁছিবে আপনি বুঝতে পারবেন অন্তরে নামবে এটা হচ্ছে খুদবার শাব্দিক অর্থ আর এটা হচ্ছে খুদবার লক্ষ্য উদ্দেশ্য আর নবী করিম যখন যেই সমস্যাগুলি থাকতো যেই রকমের মৌসুম থাকতো যেই রকমের প্রয়োজন থাকতো সেই রকমের খুদবা দিতেন জুমার বা ঈদের বা অন্য অন্য এইভাবে খুদবা দিতেন বুঝা গেছে খুদবা মানে এক কথায় বক্তব্য সম্বোধন করা জুমার খুদবা গুলি আমাদের বারো চাঁদের যে খুদবা প্রায় আশি থেকে একশো বছর আগে এগুলো লিখা হয়েছে সারসিনার বারো চাঁদেরই হোক আর অন্য অন্য খুদবা হোক এগুলি কিছু ইংরেজের আমলে লেখা হয়েছে কিছু এমনও খুদবা আছে যে মোগল আমলে লেখা হয়েছে এত পুরাতন সেই যুগ থেকে আজকে দুনিয়া কত দূরে এগিয়ে চলে গেছে ওই সব খুদবা যদি বুঝেও তো পড়ে সম্বোধন করে লাভ আছে লাভ নেই তারপরে জাতি বুঝেও না সুতরাং আরবি ভাষায় বাঙালিদের খুদবা দেওয়া অথবা ইন্ডিয়ানদের খুদবা দেওয়া এটি অসঙ্গত কাজ অযৌক্তিক কাজ খুদবা হবে দেশের বা শ্রোতাদের মসজিদের মুসল্লিদের জুমার হাজারিনদের মাতৃভাষায় যাতে করে ওদেরকে সম্বোধন করা সম্ভব হয় জুমার খুদবা ঈদের খুদবা সবগুলি যদি বিদাতি মোল্লা সংশয় পয়দা করে আপনাকে যে নবী সাল্লাম তো খুদবা দেননি আরবি ছাড়া তাহলে কি জবাব দেবেন নবী করিম ইন্ডিয়া কখন তিনি তামিল আর উর্দু শিখবেন গেছেন নাকি আর যদি এমামে হারাম মক্কার এমাম একদিন দুদিন তিন দিনের জন্য বাংলাদেশ যায় বক্তব্য করার জন্য বা নামাজ একশো পড়াবে আর বক্তব্য করবে তাকে কি বাংলা শিখা জরুরি নাকি না তিনি বক্তব্যটা আরবিতে করে দেবেন আর সেটা ট্রান্সলেট করে দেওয়া যথেষ্ট ঠিক কিনা নবী আরব দেশের বাইরেই যাননি কোথাও ঠিক না যদি এতেও ক্ষান্ত না হয় তোকে বলেন ঠিক আছে নবী আরবিতে যেহেতু জুমার খুদবা ঈদের খুদবা দিয়েছেন সেজন্য আপনারা বলছেন যে বাংলায় খুদবা দেওয়া বিদাত তাহলে নবী সালামের সাহাবিরা মাসলা মাসায় জিজ্ঞাসা করেছেন কোন ভাষায় আরবিতে না অন্য কোন ভাষায় ঠিক না তাহলে আরবিতে মাসলার উত্তর দেওয়ার আরবিতে মাসলা জিজ্ঞাসা করা সোননাথ কিনে ভালো করে বুঝছেন না বুঝছেন না নবীকে সাহাবিরা আরবিতে সওয়াল করেছেন মাসলা মাসালে ফতোয়া আর ফতোয়া দিয়েছেন কিসে আরবিতে তাহলে আরবিতে ফতোয়া দেওয়া আরবিতে উত্তর জিজ্ঞাসা করা এটাই সুন্নত কিনা তাহলে আপনার জন্য ওই হুজুরদেরকে বাংলাতে ফতোয়া জিজ্ঞাসা করা কি জায়েজ না আরবি শিখে আসতে হবে না আরবিতে লিখে আসতে হবে আর ওই হুজুরকে বলতে হবে মসজিদের এমামকে যেহেতু আপনারা বলছেন যে খুদবা হচ্ছে আরবিতে নবীর সন্না তো যেহেতু নবীও আরবিতে ফতুয়া দিয়েছেন আপনাকেও আরবিতে কি দিতে হবে আমার প্রশ্নের উত্তর দিতে হবে দেখবেন যে ওর হাওয়া খারিজ হয়ে যাবে কারণ আরবিতে বলতে পারে না আরবিতে তো ফতুয়াও দিতে পারবে না হুজু নষ্ট হয়ে যাবে ঠিক কিনা এখানে যেমন লক্ষ্য উদ্দেশ্য যে মুফতিকে ফতুয়া জিজ্ঞাসা করে আপনি কি মুফতিকে আলেমকে বুঝিয়ে দিলেন যে আমার সওয়াল হচ্ছে এই আর সেও আপনাকে তার ভাষা আপনার ভাষায় বুঝিয়ে দিবে এটাই হচ্ছে ফতুয়ার উদ্দেশ্য আর ফতুয়া জিজ্ঞাসার উদ্দেশ্য ঠিক তেমনই খুতবার উদ্দেশ্যটা ওই রকমই তা খুদবা আউ্বাল খুদ খুদবা উলা খুদবা সানে পয়লা খুদবা দোসরা খুদবা যে দেয় আরবিতে ওই চটি কিতাব দেখে পড়ে তার আগে একটা বয়ান শুরু করে তো কয় খুদবা হইল তিন খুদবা হয়ে গেল নবীর সন্ন্য দুই খুদবা না তিন খুদবা সুতরাং এই দুই খুদবার আগে আর একটা বয়ান রাখা এটা আর একটি বিদা তিন খুদবার বিদা কি এটা হচ্ছে তিন খুদবার বিদা দেখেন নবীর খুদবার লক্ষ্য উদ্দেশ্যের সন্ন্যতকে বাদ দিতে গিয়ে আর এক বিদাতে লিপ্ত হয়েছে বয়ানের বিদাতে লিপ্ত হয়েছে জমার দিনে এইরকম কোন বয়ান নেই ইসলামের